আবু হুরারা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কারো নিকট শয়তান আসতে পারে এবং সে বলতে পারে এ বস্তু কে সৃষ্টি করেছে ওই বস্তু কে সৃষ্টি করেছে এইরূপ প্রশ্ন করতে করতে শেষ পর্যন্ত বলে বসবে তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে যখন ব্যাপারটি এ স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহ নিকট আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়